হাদিস নম্বর আঠাশ عن ابي ذر رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئه الحسنه تمحها وخالق الناس بخلق حسن প্রকৃত ইসলাম হল সচ্চরিত্রের একটি ধর্ম আবু জর রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তুমি যেখানেই থাকবে সেখানেই আল্লাহকে ভক্তি সহকারে তার সঠিক ভক্ত হয়ে জীবন যাপন করবে এবং পাপের কাজ সংঘটিত হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে এমন পুণ্যের কাজ করবে যা পাপকে মিটিয়ে দেবে এবং লোকের সাথে সব সময় চরিত্র ভালো রাখবে জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাশি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান শাহেহ বলেছেন এবং আল্লামা উদ্দিন আল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভক্তি সহকারে ভয় করে তার সঠিক ভক্ত হওয়ার বিষয়টি বাস্তবায়িত হয় প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক আল্লাহর আদেশ পালনে রত থেকে এবং তার নিষিদ্ধ বা বারণকৃত জিনিস থেকে বিরত থেকে নিজের আত্মাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা ও যত্ন করার মাধ্যমে দুই যে আচরণকে প্রকৃত ইসলাম এবং সঠিক বুদ্ধি ভালো বলে স্বীকৃতি দেয় তাকেই বলে সচ্চরিত্র এবং সৎ স্বভাব এবং সচ্চরিত্র বা সৎ স্বভাবের প্রভাব হল কাউকে কষ্ট না দেওয়া লোকের উপকার করা এবং বিপদে ধৈর্য ধারণ করা তিন অধিকতর সৎকর্ম করলে মহান আল্লাহর পক্ষ থেকে পাপের ক্ষমা পাওয়া যায় মানুষের জন্য মহান আল্লাহর এটি একটি বড় অনুগ্রহ চার প্রকৃত ইসলাম হল সচ্চরিত্রের একটি ধর্ম তাই প্রকৃত ইসলাম ধর্ম মানুষকে তার জীবনের সকল ক্ষেত্রে সচ্চরিত্র এবং সৎ স্বভাব বজায় রাখার উপদেশ প্রদান করে সুতরাং ইসলামের প্রতি দাওয়াত প্রদান শিক্ষাদান প্রশিক্ষণ পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সকল বিষয়ে সচ্চরিত্র বজায় রাখা অপরিহার্য